บุ๊กทูสิบสองบารูบารูเครื่องดื่ม ปานิโอดรบโบปานิโอดรบโบดิฉันดื่มชาค่ะ อามิชาไขอามิชาไข ดิฉันดื่มกาแฟค่ะ อามีกาแฟีขายอามีกาแฟีขายดิฉันดื่มน้ำแร่ค่ะ อามีมินาเรลวอเตอร์ขายอามีมินาเรลวอเตอร์ขายคุณดื่มชาใส่มะนาวไหมคะ ตุมิกีเลบูดีเอชาข้าวตุมิกี เลบูดีเอจ้าเข้า คุณดื่มกาแฟใส่น้ำตาลไหมคะตุมิกิจีนีดีเอกาแฟเข้าตุมิกิจีนีดีเอกาแฟเข้า คุณดื่มน้ำใส่น้ำแข็งไหมคะตุมิกิบอรุฟดีเอจอลเข้าตุมิกิบอรุฟดีเอจอลเข้า มีงานเลี้ยงที่นี่ এখানে একটা পার্টি চলছে এখানে একটা পার্টি চলছে คนกำลัง ดื่มแชมเปญ লোকেরা শ্যাম্পেন খাচ্ছে লোকেরা শ্যাম্পেন খাচ্ছে คนกำลัง ดื่มไวน์และเบียร์ লোকেরা ওয়াইন এবং বিয়ার খাচ্ছে লোকেরা ওয়াইন এবং বিয়ার খাচ্ছে তুমি কি মদ্যপান করো তুমি কি মদ্যপান করো তুমি কি হুইস্কি খাও তুমি কি হুইস্কি খাও คุณ ดื่ม โค้กใส่เหล้ารำไหมคะ তুমি কি কোকের সাথে রাম খাও তুমি কি কোকের সাথে রাম খাও ดิฉัน ไม่ ชอบ แชมเปญ আমার শ্যাম্পেন ভালো লাগে না আমার শ্যাম্পেন ভালো লাগে না ดิฉัน ไม่ ชอบไวน์ আমার ওয়াইন ভালো লাগে না আমার ওয়াইন ভালো লাগে না মাই বিয়া আমার বিয়ার ভালো লাগে না আমার বিয়ার ভালো লাগে না অন শপ ডিম เด็กอ่อนชอบดื่มนม শিশুর দুধ ভালো লাগে শিশুর দুধ ভালো লাগে เด็กชอบดื่มโกโก้และน้ำแอปเปิ้ล শিশুর কোকো এবং আপেলের রস ভালো লাগে শিশুর কোকো এবং আপেলের রস ভালো লাগে ผู้หญิงชอบดื่มน้ำส้มและน้ำเกรฟฟรุต ভদ্র মহিলার কমলা লেবু এবং আঙুরের রস ভালো লাগে ভদ্রমহিলার কমলালেবু এবং আঙুরের রস ভালো লাগে